যা কিছু ব্যবস্থা আমরা করি এই যেমন এই এই জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুন্দর বলতে সুখের সঙ্গে জড় সুখ সুন্দর বলতে জড় ভাষায় আমরা অতীব সুখের সঙ্গে জড় সুখের সঙ্গে জীবনযাপন করব এই জগতের সমস্ত ব্যবস্থাই অস্থায়ী পারমানেন্ট ব্যবস্থা কিছুই নেই টেম্পোরারি সেই জন্য অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের স্কন্দপুরাণ ওক্ত কিছু মহিমার আলোচনা করা হয়েছিল তাও সেটা খুব সংক্ষেপে সময়ের অভাবে জন্মাদস্যত ইত্যাদি শ্লোকের গম্ভীর ব্যাখ্যা অনেক লোক যদি শ্রবণ করেন বহু লোকের যদি উপকার হয় তাহলে আমার বড় উল্লাস উল্লাস হয় আনন্দ হয় সেই কারণে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের যে পদ্ম পুরাণোক্ত মহিমার কিছু ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনই বলা যায় অল্পের ওপরে কিছু আলোচনা করে সকালের অধিবেশনকে সার্থক মন্ডিত করার ইচ্ছা বাস্তবিক পক্ষে বিষয় থেকে ছুটি পাওয়া কোনো সোজা কথা নয় বাস্তবিক পক্ষে বিষয় থেকে ছুটি পাওয়া কোনো সোজা কথা নয় এটা কোনো গল্প কথা নয় যে প্রশ্নটা কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণেতে রথস্থিত অর্জুন কৃষ্ণ সখা কৃষ্ণকে এই প্রশ্ন করেছিলেন সেখানে গীতার উপদেশ হয়েছিল এই গীতার উপদেশের ফলে অর্জুনের মধ্যে যে জ্ঞানের সঞ্চারিত হওয়ার কথা ছিল অপূর্ব দিব্য দর্শন দিব্য জ্ঞান উন্মেষ হওয়ার কথা ছিল কথা ছিল বললেন কেন কথা ছিল বললাম এই কারণে আমি নিজে কোনো বানিয়ে বলি নাই এটা শ্রীমদ ভাগবতী মহাপুরাণেই বলা আছে তাহলে কি তার মধ্যে তখন সেই জ্ঞানের উন্মেষ হয় নাই উন্মেষ হয় নাই এ কথা বলা হয় নাই উন্মেষ হয়তো হয়েছিল কিন্তু পরিপূর্ণরূপে অনুভবটা হয়েছিল পরে কখন হয়েছিল বলছেন যখন ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম ছেড়ে নিত্যধামেতে প্রস্থান করেছিলেন যেই সময়তে অর্জুন কেঁদে হাসিয়েছিলেন যে সময়তে অর্জুনের মুখের ভাষা স্তব্ধ হয়ে গেছিল যে সময়তে অর্জুন কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছিলেন যে সময়তে অর্জুন যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তর বলেছেন বঞ্চিত অহম হরিণা বন্ধুরূপিণা আমাদের কাছে আমার কাছে যে বন্ধুরূপী হরি ছিল আমার সঙ্গে নানান রকম হাস্য পরিহাস করেছিল সখা কুরুনন্দন বিভিন্ন রকম রসিকতা করেছিল ভজন শয়ন শয্যা পর্যটন বিভিন্ন সময় আমার সঙ্গে রসিকতা করেছিল আমিও তাকে সমা সমবয়স বলে তার সঙ্গে অনেক ঠাট্টা মজা করেছিলাম তখন একবারে উপলব্ধি করতে পারেনি অনন্ত অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের সেই প্রাণ পুরুষ সে আমার কাছে সখারূপে আমার সঙ্গে আমার রথের সারথি হয়েছে আমার সঙ্গে মজা করছে আমাকে বুদ্ধি দিচ্ছে তখন এতটা অনুভব করতে পারেন যখন তিনি চলে গেলেন তখন অর্জুন নিজে বললেন ভাগবতে আছে এইসব কথাগুলো আর গীতা কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণেতে সেখানে যে অমূল্য উপদেশের অমৃতময় প্রবাহ চলেছিল সেই প্রবাহ সেই অমৃত উপদেশের যে বাণী স্বরূপ সেইটা বাস্তব রূপে পরিস্ফুটিত হয়েছিল সেই সময়তে বাণীর যে একটা স্বরূপ আছে যে উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের সমরাঙ্গনে সেই উপদেশগুলো তিনি শুনেছিলেন তার কিছু কিছু উপলব্ধি করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশের যে বাণীগুলো উপদেশ বাণীগুলো সেই বাণী একটা স্বরূপ ধারণ করে অর্জুনের সামনে উপস্থিত হয়েছিল অর্থাৎ অর্জুন সেই বাণী স্বরূপটাকে লক্ষ্য করেছিলেন অর্জুন সেই গীতার উপদেশের বাণীর যে স্বরূপ সেটাকে সেই দিন লক্ষ্য করেছিলেন হারে হারে উপলব্ধি করেছিলেন যখন তার সখা কৃষ্ণ নিত্যধামে প্রস্থান করেছিলেন কথা অবিশ্বাসের কোনো কারণ নাই আপনার জড়জগতের আপনারা জড়জগতের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলোকে যদি একটু বিচার করেন দেখবেন আপনাদের জীবনেও কাউকার জীবনে অনেকেই অনেক উপদেশ শ্রবণ করেছেন অনেক সাধু বলেছেন আমার কাছে এসে ওখানে যেও না ওটা অসৎসঙ্গ কিন্তু সময় না হলে কিছুই হয় না সমস্ত কথাগুলো তারা বলেছেন কিন্তু আমার কানে প্রবিষ্ট হয়নি আমি তাকে সম্মানের অভিনয় করেছি সম্মান দেখাবার বাস্তবিক পক্ষে আমি তাকে সম্মান দেখাতে পারি নাই বাস্তবিক সাধুগুরু বৈষ্ণবের সম্মান মানে হলো তাদের অমৃতময় বালিগুল বাণীগুলো নিজের জীবনে আচরণ করা তাদের কথাগুলো পালন করা এইটি হলো সবচেয়ে বড় বিষয় দেখা গেছে অনেক ব্যক্তি অনেক উপদেশ শুনেছেন সাধুর মুখে সাধু দর্শন করতে গেছেন কিন্তু কার্যকরী ভূমিকায় উন্নীত হতে পারেন না কার্যকরী ভূমিকা আসে না একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলি কলকাতায় গড়িয়াহাটে এক বিশাল চশমার দোকান বিশাল তিনি বহু বহু লক্ষ টাকার মালিক সুশীল ব্যক্তি বিনম্র ভাবও আছে তিনি ছিল গুরুপাদ পদ্মকে দর্শন করতে যেতেন কলকাতা সতীশ মুখার্জি রোডে শ্রী চৈতন্য গৌরীয় মঠের যে প্রকোষ্ঠ আছে তিনতলায় সেই প্রকোষ্ঠ তিনি বিরাজমান ছিলেন অনেক ব্যক্তি অনেক ব্যক্তি সেই মহাপুরুষকে দর্শন করতে আসতেন কিন্তু দর্শন করতে আসলেও তারা সেই মহাপুরুষের থেকে বিস্তৃতভাবে কৃপা নিতে পারেন না তিনি তাদেরকে প্রসাদও দিতেন তিনি তাদেরকে কিছু উপদেশও দিতেন অনেক পোর্ট ট্রাস্টের অফিসার সেইখানে কাজ সেরে যাওয়ার পথে বাড়ি যাওয়ার পথে তার সঙ্গে দেখা করে যেতেন প্রায় রোজই তিনি প্রসাদও দিতেন কিছু উপদেশও দিতেন যেখানে সাধুর দর্শন মাত্রই লোকে কৃতকৃতার্থ হয় যেখানে সাধুর দর্শন মাত্রই কৃতকৃতার্থ হয় বাণী তো অনেক বড় কথা কিন্তু দর্শনটা আমাদের সেভাবে হয় না জড়চক্ষে দর্শন হয় না আমি কালকেও আলোচনা করেছি কোনো বস্তুকে অপ্রাকৃত জগতের কোনো বস্তুকে দর্শন করতে গেলে প্রথমে তার বাণী স্বরূপটাকে দর্শন অনুভব করতে হয় বাণীটাকে শুনতে হয় সেই বাণী শ্রবণের মাধ্যমে সেই ব্যক্তি সেই বৈষ্ণব সেই গুরু সেই ধাম সেই নাম সেই সকলের প্রতি বৃন্দাদেবীর প্রতি বৃন্দাদেবীর প্রতি আমার কেন শ্রদ্ধা হবে কি কারণ এটা তো গাছ আমি মূর্খ আমি জানি না কিন্তু শাস্ত্র মুখে সাধু শাস্ত্র মুখে আমি কথা পুনঃ পুনঃ শ্রবণ করেছি যে এটা গাছ নয় বৃক্ষ রূপে ইনি এসছেন গোলক বৃন্দাবন থেকে ওটা দিয়ে যে কালো মতো একটা পাথর ওটা পাথর নয় ওটা শালগ্রাম ওটা ভগবান পুরাণে কথা আছে তিনি শালগ্রাম রূপে গণ্ডকী নদীতে আবির্ভাব হবেন এই সমস্ত কথাগুলো আমাকে কে জানিয়ে দিল বলে এই সমস্ত কথাগুলো আমাকে সাধু শাস্ত্র জানিয়ে দিল সাধুগণ শাস্ত্রের যে সমস্ত বচন তারা নিজের জীবনে আচরণ করে সব কথা আমায় প্রমাণ করে দিলেন তারপরে আমার যদি সেই বৃন্দাদেবীর প্রতি সেই গুরু বৈষ্ণবের প্রতি ধাম নামের প্রতি শ্রদ্ধা হয়ে গেল তাহলে ভালো কথা আর তা যদি না হলো তাহলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে দর্শন করেও লাভ হলো সেই জন্য সাধু দর্শন করতে গেলেও সাধুর মহিমা সম্বন্ধে ওয়াকিবহল হতে হয় আমাদের অপ্রাকৃত জগতের বস্তু সম্বন্ধে যখন বলা আছে অপ্রাকৃত বস্তু কভু প্রাকৃত গোচর নয় সেখানে যদিও শাস্ত্র বলা আছে সাধু দর্শন কখনোই বৃথা হয় না যদিও সম্যক দর্শন হলো না আমরা সাধুর কাছে গিয়ে যারা জানি এইসব বিষয় তারা কায় মনোবাক্যে দণ্ডবোধ করার চেষ্টা করি বাঞ্ছা কল্পতরুবশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানং পাবন বৈষ্ণভ্যো নমো বলে দণ্ডবোধ করি কিন্তু এই দণ্ডবোধ এই দণ্ডবোধ হল বাচিক দণ্ডবোধ আবার সাষ্টাঙ্গে পড়ে গিয়ে সাষ্টাঙ্গে পড়ে গিয়ে সড় অঙ্গের দ্বারা দণ্ডবোধ করছি মুখে বলছি বাঞ্ছা কল্পতরু মুখে উচ্চারণ করলাম তাহলে কায় এবং বাক্যের দ্বারা রণ্যবোধ হলো কিন্তু একটা জায়গায় ডিফেক্ট রয়ে গেল একটা জায়গায় অভাব রয়ে গেল সেটা হচ্ছে মনের দ্বারা আমি রণ্যবোধ করলাম না খালি বাক্যের দ্বারা করলাম আর দেহের দ্বারা করলাম মনটাকে আমার কাছেই রেখে দিলাম মনটাকে আমি রেখে দেবো এটা আমার মন মনটাকে গুরু বৈষ্ণবের চরণে না দিলে পরে কখনোই শুদ্ধি লাভ করে না বুদ্ধি মনটাকে সাধুগুরু বৈষ্ণবের চরণে না দিতে পারলে কখনোই মনের শুদ্ধতা কখনোই সম্ভব নয় কোটি জন্ম যদি ভজন করো তথাপি পারবে না এইসব কথা ভাগবতের বিভিন্ন স্থান থেকে আমি অবশ্যই আলোচনা করবার চেষ্টা করব প্রহ্লাদ মহারাজ কি বলেছেন অন্য অন্য জায়গায় কি কি কথা আছে চৈতন্য চরিতামিতে কি আছে সমস্ত কথা প্র্যাকটিক্যাল অনুভূতির সঙ্গে আমি আপনাদের সঙ্গে সামনে উপস্থাপনা করার চেষ্টা করব চাই খালি আপনাদের আশীর্বাদ এখানে বলা হয়েছে যে যতক্ষণ মনকে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত শুদ্ধি সম্ভব নয় আমি গীতার কথা উত্থাপন করেছি গীতা থেকে উপমান দেবো তারপর ভাগবতের মহিমা করে আজকে সকালের অধিবেশনকে সার্থক মণ্ডিত করব যেমন ভগবানের পূজার পুরানো পুরানো ফুলগুলো পুরানো জলগুলো যা কিছু ভগবানের সেবায় লেগেছিল সেগুলোকে যেখানে সেখানে না ফেলে আপনি একটা কলসিতে ভরে রাখছেন সমস্ত এগুলো সেই পুরানো ফুলগুলো এক সপ্তাহের পুরানো ফুল মালা এবং ভগবানের অর্চনের যে জলগুলো সেগুলো রাস্তায় না ফেলে দিয়ে আপনি জড়ো করে রাখছেন কলসিতে সেইগুলোকে নিয়ে চলে গেলেন সপ্তাহের শেষে সবসময় সময় হয় না কেউ কেউ একাদশীর দিনেতে যায় কেউ কেউ দ্বাদশীর দিনেতে যায় কেউ কেউ আবার রোজই যান সেখানে গিয়ে স্নান করে কলসিটার মধ্যে যে সমস্ত পুরানো ফুল পাতা এবং জল রয়েছে সেগুলোকে নদীতে ফেলে দেওয়ার জন্য কলসিটাকে আগে উপুর করতে হয় কলসিটাকে উপুর করে দিতে হয় কলসিটাকে উপুর করার ফলেতে কি হয় কলসি থেকে সমস্ত পুরানো যা কিছু ফুল মালা তুলসী জল সেগুলো সব গঙ্গা নদীর প্রবাহে বা যে নদীতে আপনি যান সেই প্রবাহেতে আপনার পড়ে গেল কলসির মুখটাকে উপুর করতে হবে সেটা করার পর আপনি মাটি দিয়ে সেখানকার জল দিয়ে মাটি দিয়ে কলসির অন্তঃকরণটাকে পরিষ্কার করলেন মানজন করলেন যেটা গুঞ্জিটা মানজনের কথা আমি উত্থাপন করব চলে যাওয়ার আগে বোধ সুযোগ হবে সেইখানেতে দেখবেন এই পরিষ্কার করার পর কলসিটাকে যদি আমি সেরকম খাড়া করে রাখি হবে না খাড়া করে না রেখে জল কলসিটাকে এরকম মাটির জলের মধ্যে ডোবাতে হবে ডুবিয়ে তারপর ভেতরে শুদ্ধ জলগুলো ভরবে তারপর কলসি কলসির মাথাটাকে সোজা করে নেব তারপর কলসিটাকে নিয়ে আমি ফিরবো তাহলে কলসিচার মধ্যে যে পুরনো দূষিত যা যা কিছু ছিল সেগুলোকে আপনি আগে উল্টো করে দিলেন সেখানে পুরনো যা কিছু যা কিছু প্রয়োজনীয় নয় সেগুলো বেরিয়ে গেল তারপর সেটাকে সোজা করে জলের মধ্যে ডুবিয়ে তারপর সোজা করল ঠিক সেই রকম আমাদের যে যে মস্তিষ্ক কলসটা আছে এটাকে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে আগে উপুর করে দিতে হয় যেমন পুরনো জলগুলো সেরাম ফেললেন উপর করে দিলে কি হয় সেইখান থেকে দূষিত বুদ্ধিগুলো সমস্ত ধীরে ধীরে ধীরে বিষয় বুদ্ধি দূষিত বুদ্ধি যেটা আমাকে ভগবানের কাছে দেওয়া পৌঁছাতে দিচ্ছে না আমাকে জড় সংসারে কষ্ট দিচ্ছে সেই দূষিত চিন্তা কাম সমস্ত দুর্গন্ধ দূষিত বিষয়গুলো এবার সাধুগুরু বৈষ্ণবের কাছে দণ্ডবোধ করার সঙ্গে সঙ্গে সেগুলো সব ফেলে দিলেন তার চরণে নিবেদন করে দিলেন যখন দণ্ডবোধ করে এরম উঠলেন তখন দেখা গেল ওই জলটা যেমন শুদ্ধ জল ভরেছেন আপনার মস্তিষ্কে শুদ্ধ চিন্তা অন্তঃকরণ শুদ্ধি মস্তিষ্কে শুদ্ধ বুদ্ধির এক উন্মেষ হল এটাকেই বলে বাস্তব দণ্ডবধ বাস্তব দণ্ডবধ কেউ জানেন না বলে দণ্ডবধ করেও কোনো কেউ সেরকম একটা ফল পান না তবে যে কোনোভাবেই স্বীকৃতি অবশ্যই সঞ্চিত হয় গুরু বৈষ্ণবের কাছে গেলে দণ্ডবধ করলে স্বীকৃতি সঞ্চিত হবেই হবে এর কোনো ভুল কথা নাই আলোচনা প্রসঙ্গে আমি গীতাতে যাব অন্তঃকরণকে মনকে কি করে শুদ্ধি করা হয় দু একটা কথা বলবো অনেক সভাতে এই সম্বন্ধে অনেক আলোচনা করেছি যে উদাহরণটা আমি উত্থাপন করেছিলাম যে সেই ধনী ব্যক্তি যার চশমার দোকান গড়িয়াহাটে বিশাল আমাদেরকেও চশমা আদি তিনি কৃপা করে দেন ভালোবাসেন শ্রদ্ধা করেন হরিকথাও শোনেন শ্রদ্ধা আছে তার প্রচুর শ্রদ্ধা তিনি গুরুপাদ পদ্মের কাছে দর্শন করতে আসতেন একটু মঠে যেতে হয় যাই ওখানে রাধাকৃষ্ণ আছে একটু প্রসাদ পাওয়া যাবে আর আমি মন্দিরে যাই গেলে লোকেও সম্মান করবে ভালোই হবে আর ছিল ভক্তি পুরী গোস্বামী গুরু মহারাজকে ধন্যবাদ করতেন এরকম দিনের পর দিন করতেন গুরুপাদ পদ্ম উপদেশ দিতেন বাবা বিষয়ে তো জড়িয়ে পড়ো না লাভ হবে না এইটা তোমাকে এই জড়জগতে বেঁধে রাখবে তুমি এই জগৎ থেকে উঠে গিয়ে ভগবানের কাছে পৌঁছাতে পারবে না হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছেন সব ঘাড় নাড়ত অনেকেই দেখবেন উপদেশ করলে খালি ঘাড় নাড়ে এরম হ্যাম করে বুঝেছে কি না বুঝেছে ঠিক নেই গ্রহণ করবে কি না করবে ঠিক নেই মাথাটা নাড়বে সেরকম তিনিও মাথা নাড়তেন কিন্তু উপদেশের সারমর্ম তার হৃদয়ে অধিগত হতো না পৌঁছাত না এরকম দিনের পর দিন হতে হতে তার জীবনে একটা পরিবর্তন দেখা দিল কি করে বলে সেই ব্যক্তি তার একটা ছেলে একটা মেয়ে মাইন্ড ইট কি বলছি একটা ছেলে একটা মেয়ে মেয়েটাকে পাগলের মতো ভালোবাসেন এত স্নেহ করেন যে মেয়েটার মুখ না দর্শন করলে সে পাগল হয়ে যান দোকানে গিয়েও খালি খালি চিন্তা করেন মেয়েটার কি হলো আমি নিজেও দেখেছি একজন প্রফেসর কল্যাণী ইউনিভার্সিটিতে কখনো কখনো বিভিন্ন জায়গায় যেতে হতো কল্যাণী ইউনিভার্সিটিতে এক প্রফেসর ছিলেন সেই প্রফেসর কলকাতায় তার বাড়ি কলকাতায় টালা ব্রিজ ছাড়িয়ে টালা ব্রিজ যখন ছাড়িয়ে যাবে সেইখানে তার বাড়ি ছিল পাইকপাড়া ফ্ল্যাট কখনো কখনো তিনি ডাকতেন আমি তার কাছে যেতাম কোনো কোনো বিষয়কে সমাধান করার জন্য তিনি সায়েন্টিস্ট বৈজ্ঞানিক তিনি একবার দেখি আমি গেছি আমাকে সেখানে গেছি গিয়ে দেখে তিনি তার অফিসে বসে অত্যন্ত ভারাক্রান্ত মন আমি বললাম আপনার আজকে কথা বলবার সেরকম কোনো স্পিরিট দেখছি না কি ব্যাপার আমার সঙ্গে খুলে কথা বলছেন না আলোচনাগুলো তো ভালো হওয়া দরকার বললো কি বলবো আমি খুব চিন্তিত মেয়েটা গত এক মাস যাব অসুস্থ আমি এখানে এসেছি আমার এখানে মন নাই তো মানুষের এই যে মনটা সে নিজেই স্বীকার করলো আমি অফিসে আছি কিন্তু মনটাকে আমি রেখে এসেছি বাড়িতে তাই তো বললো তার কথাটার মানে তাই হলো আমি অফিসে আছি আমার মনটা এখানে নেই আমার মনটা বাড়িতে সেইখানে সেই যে কন্যাটাকে সে ভালোবাসত চশমার দোকানের মালিক তার হঠাৎ জীবনে এমন একটা ঘটনা ঘটলো যেটা সে কোনোদিনই স্বপ্নে ভাবেনি যে কথাটা কালকে আমি বলেছিলাম পরশু যে কোনো মানুষ তার জীবনে মৃত্যু বলে বিষয়টাকে কেউ অনুভবে আনতে পারবে না শুনেছেন আপনি মৃত্যু হয় আপনার বাবা মারা গেছে দাদু মারা গেছে কাকা মারা গেছে হয়তো মারা গেছে চোখের সামনে দেখেছেন বলো হরি বল করে নিয়ে গেছে কিন্তু বুকে হাত দিয়ে বলুন সেটা কি অনুভব করেছিলেন মৃত্যু বিষয়টা কি যদি কেউ মৃত্যু বিষয়টাকে সত্যি সত্যি অনুভব করে থাকেন যে মুহূর্তে আপনি মৃত্যু নামক বিষয়টাকে অনুভব করবেন সেই জীবনের সেই সময়টা আপনার টার্নিং পয়েন্ট জীবনটা পুরো ঘুরে যাবে অন্যদিকে ঘুরে যাবে ঠিক যে ব্যাপারটা এই ব্যক্তির জীবনে ঘটল সেই ব্যক্তির জীবনে এই ঘটনা ঘটল তার ওই কন্যাটা চোখের মনি হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ল কিছুই বুঝতে পারল না এরকম হয় মাঝে মাঝে যে কোটি কোটি টাকার মালিক আমার জানা আমার নিজের পরিচিত এই ব্যাসাসনে বসবে আমি শুনে পুরো মাথা কারণ বলে কি আমাদের অনেকেরই জন্ডিস বলে পিলা রোগ বলা হয় হিন্দিতে পাণ্ডু রোগ অনেকেরই হয়েছে তাতে মরে গেছি এরম কোনো কথা নেই আমার নিজের জীবনে আমি দেখলাম ডালাউসির কাছে ডালাউসি লালবাজারের কাছে একজনের অফিস খুব ভালোবাসতেন আমাকে গুজরাটি ছিলেন তার নাম সিরিজ ভাই খুব অমায়িক ব্যক্তি আটচল্লিশ বছর বয়সে তখনকার সময় আমার বয়স তো অনেক কম হঠাৎ খবর পেলাম সিরিজ ভাই মারা গেছে বলে কি মারা গেছে কি করে বলে জন্ডিসে মারা গেছে জন্ডিসে কোনো মারা যায় কেউ হ্যাঁ মারা যায় সে তো কোটি কোটি টাকার মালিক তার এত কোটি টাকা আছে ইন্টারন্যাশনাল সে সে সব তার ফিগার সেই ব্যক্তিটা জন্ডিসে মারা গেল বলে বুঝতেই পারেনি জন্ডিস হয়েছে সে যে জন্ডিস হয়েছে তার গুজরাটিদের খাওয়া দাওয়া খুব হালকা আমার বন্ধু বান্ধবী ছিল মারবাড়ি গুজরাটি অনেক হালকা অত্যন্ত হালকা কি করে মারা গেল আমি তো অবাক এই থেকে বলে ভবিষ্যব্য যার কোটি কোটি টাকার মালা রয়েছে মালিক সে আটচল্লিশ বছর বয়সে সে মারা গেল এগুলো সব ফেলে রেখে চলে গেল দুদিন আগে আমি কথা বললাম তার সঙ্গে ধরতেই পারেনি যে তার জন্ডিস হয়েছে সিরোসিস অব লেবার হয়ে গেছে ব্যাস মরে গেল কাজেই মৃত্যু কোন সময় কখন কোন মুহূর্তে আপনার কাছে চলে আসবে there is no such guarantee এখানে কোনো গ্যারেন্টি নেই মৃত্যু কোন সময় কিভাবে কার কাছে উপস্থিত হয়ে পড়বে সেটার কোনো গ্যারেন্টি নেই যখন এ ব্যাপারে কোনো সিওরিটি নেই কোনো গ্যারেন্টি নেই তাহলে সেক্ষেত্রে এইসব মানুষগুলো কোটি কোটি মানুষ এই জগতে পৃথিবীতে এখন জনসংখ্যা কত পোকার মতো কিলবিল করছে পোকা এই সন্ধ্যেবেলা দেখেছেন না এই বাজারে আমি তাকিয়ে দিয়েছি পোকার মতো মানুষগুলো চলছে পোকা যেমন চলে পোকার মতো চলছে তাদের কি ভাবনা কি চায় আমি তা জানি না তাদের কি চায় তাদের কি ভাবনা তাদের আলটিমেট গোল কি তাদের কি লক্ষ্য আমার মনে হয় কিছু লক্ষ্য নেই একটা সুস্থ মস্তিষ্ক মানুষের অ্যাটলিস্ট দে হ্যাভ সাম গোল কিন্তু এইসব মানুষগুলো জঞ্জালের মতো এদের কোনো জীবনের লক্ষ্যই নেই কি চায় তারা কি পেতে চায় কি জন্য তারা এত পরিশ্রম করছে কি পেলে তারা শান্তি হবে বলতে পারে আসুক একটা লিখুক আমার সামনে তাদের কি দিলে তারা শান্তি হবে কি পেলে তারা নিরস্ত হবে কেউ বলতে পারবেন কেন কোনো কিছু দিলেই আপনি শান্তি হতে পারবেন না যদি বলেন ধন দিতে আমি চোখের সামনে দেখা ভিকারি মানুষ ভিকারি দুবেলা খেতে পায় না দুবেলা ভালো করে খেতে পায় না অত দূরে যাওয়ার দরকার নেই সামনেই বসে রয়েছেন আমাদের ইনি কখন কার কাছে কি হয় ভগবান বলা যায় না সেই ব্যক্তি কোটিপতি হয়ে গেছেন চোখের সামনে দেখা আবার কোটিপতি হওয়ার পর তার বিরাট দম্ব হয়ে গেছে দম্ব হওয়ার পর হঠাৎ কি ঘটনাগুলো আবার সে পড়ে গেছে চোখের সামনে দেখেছে আবার খেতে পাচ্ছে না তো এইসব জগতের উত্থান এবং পতন এগুলো একটা জীবনের প্রবাহ এগুলো নিয়ে আপনারা ডুবে রয়েছেন এটা বুদ্ধিমানের কাজ হচ্ছে না এগুলোকে আপনাদের বিচার করা দরকার যেখানে কবিগুরু রবীন্দ্রনাথের মতো চিন্তাশীল ব্যক্তি তিনি পর্যন্ত কবিতাতে লিখছেন যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না এই কবি আপনাদের জন্যই লিখেছেন কবির নৌকাডুবি বলে একটা ছোট্ট গ্রন্থ আছে সেই নৌকাডুবি গ্রন্থটা যদি আমার কাছে আনেন আমি ওটাকে বিচার করে সেখানে দেখিয়ে দেবো ওর মধ্যে কত বেদান্ত সূত্র রয়েছে কিন্তু উনি কিন্তু বাইরের দৃষ্টিতে ভজন করেন নাই কিন্তু একটা জিনিস করেছিলেন সেটা হচ্ছে সাধু সঙ্গ সাধু সঙ্গ করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের কাছে প্রভুপাদের কাছে রসিক মোহন বিদ্যাভূষণ শর্মা তার কাছে যারা বিরাট বিরাট স্পিরিচুয়াল ফিগার যারা এই পৃথিবীর সমস্ত লোককে ভগবানের কাছে পাঠিয়ে দিতে পারে কন্ট্যাক্ট করে পাঠিয়ে দিতে পারবে যদি আপনি রাজি থাকেন আপনি রাজি নেই বলে কন্ট্যাক্ট হবে না ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে ধরে জন্যে এটা কোনো গল্প কথা নয় আপনি আমার সঙ্গে এগ্রিমেন্ট করুন এবং ব্যাসাসনে বসে বলছি আপনাকে উদ্ধার করে ভগবানের কাছে নিয়ে যাওয়া যাবে কিন্তু আপনি হবেন না এগ্রিমেন্টের চুক্তিতে রাজি হবেন না যদি হন সেটা কপট ভাবে সত্যি সত্যি হবেন না অন্তর থেকে আপনার অনেক কামনা বাসনা আছে আমি জানি সেই কামনা বাসনাকে তাড়াবার জন্য যে procedure you will have to follow that procedure first সেই পদ্ধতিগুলোকে আপনাকে ফলো করতে হবে নচেত আপনার জীবনে কোনো রকম লাভ হবে না সেই জন্য সেখানে সেই ব্যক্তির যে চোখের মনি যে কন্যা অসুস্থ হয়ে পড়ল শুধু অসুস্থ নয় মারা গেল মারা যাওয়ার পর সে প্রায় সাত দিন দোকান খুলে পাগলের মতো অবস্থা উন্মাদ কোথায় যায় ভাগবতের সব প্রসঙ্গ আসবে চিত্তকেতু রাজার প্রসঙ্গ প্রসঙ্গ আসবে সব শোভন করবেন অবাক হয়ে যাবেন যে বস্তুটা আমার নয় যে বস্তুটার সঙ্গে আমার কোনোদিন সম্বন্ধ ছিল না যে বস্তুটার সঙ্গে আমার ভবিষ্যতে কোনোদিন সম্বন্ধ থাকবে না সেই বস্তুগুলোকে আমার মতো মহা মূর্খ নিজের বলে মনে করে আলিঙ্গন করে কষ্ট পাচ্ছি বলুক কে আছে এখানে জগতে সে সামনে এসে বলুক তার কোন বস্তুর সঙ্গে পৃথিবীর তার নিত্যকালের সম্বন্ধ আছে বা ছিল বা থাকবে যে তার সঙ্গে তার এত পীড়িত এত তার আকর্ষণ কোনো বস্তুর সঙ্গে না পৃথিবীর যে কোনো বস্তুর সঙ্গে আমার কোনো সম্বন্ধ ছিল না থাকবে না না আছে কিন্তু সেই সেই বস্তুগুলোর সঙ্গেই আমি আমার অন্তঃকরণকে জুড়ে রেখে অকারণে আমি শোকে দুঃখে কষ্ট পাচ্ছি এবং আমার এমন অবস্থা হচ্ছে যে আমি পাগলের মতো অবস্থা কিন্তু সবচেয়ে যে আপনজন সবচেয়ে যে আপনজম অনন্তকাল অনন্তকাল ইনফিনিটি পিরিয়ড অনন্তকাল যারা mathematic higher math higher mathematics করেন এমনকি হায়ার ম্যাথমেটিক্স দরকার যারা ক্যালকুলাস করেছেন হায়ার সেকেন্ডারি তারাও জানেন tends to infinity tends to zero ইত্যাদি কথা কিন্তু এগুলো থিওরিটিক্যালি করেছেন প্র্যাকটিক্যালি তাদের অনুভবে আসেনি অনেক অনেক থিওরি আমরা পড়েছিলাম সেখানে হাইপোথিসিস বলে একটা কথা ছিল অ্যাভোগড্রের অ্যাভোগড্রের hypothesis what do you mean by hypothesis hypothesis কি থিসিসের পর হাইপোথিসিস আমাকে সেটা মেনে নিতে হবে নিউটন অনেক কিছু বলেছিলেন পরবর্তীকালে সায়েন্টিস্ট বলে এগুলো সব ভুল কিন্তু আমরা তো পড়েছিলাম অঙ্ক করেছি পাস করেছি পরে বললে এগুলো সব ভুল এগুলো ঠিক নয় তাই নাকি বাহ ভালো কথা তো তাহলে কি পড়াশোনা আপনারা করেন যে পড়াশোনা আজকে ঠিক আছে কালকে ডিগ্রি পেলেন কালকে ফেলে দিতে হয় তাহলে এখানে এই দাঁড়ালো ব্যাপারটা যে যে বস্তুটার সঙ্গে আমার নিত্যকালের সম্বন্ধ যার সঙ্গে আপনি চেষ্টা করলেও সম্বন্ধ কাটতে পারবেন না যার সঙ্গে আপনি সম্বন্ধ কাটতে চেষ্টা করুন কিন্তু কাটতে পারবেন না তার নাম হলো জগন্নাথ পুরুষোত্তম তাকে কি অনুভব করেছেন তাকে কি অনুভব করেছেন আপনার যে অ্যাক্টিভিটি এই যে পাওয়ার চলছেন কে দিচ্ছে এইসব শক্তি ভাগবত এইসব শ্লোক আছে আমি অনেক লোকের সম্মুখে এইসব আলোচনা করলে অনেক লোক উপকৃত হবেন যে ভগবান পরমাত্মা রূপে আপনার হৃদয়তে বিরাজিত রয়েছে তার সঙ্গে আপনি সম্বন্ধ কেটে বসে রয়েছেন এত বুদ্ধিমান আপনি এত বেশি বুদ্ধিমান যার সঙ্গে অনন্তকালের সম্বন্ধ নিত্যকে কোনোদিনই আপনি কাটতে পারবেন তাকেই বাদ দিয়ে রেখেছেন আর বাদ বাকি জড়জগতের জঞ্জালগুলোর সঙ্গে সম্বন্ধ জুড়ে আমার তোমার করে কাটাকাটি খুনোখুনি করে জগতে আবার শান্তি সংস্থা প্রতিষ্ঠা করেছেন আপনার কাঁচকলা হবে দুটো গ্রিন ব্যানানা দুটো হাতে দেওয়া হবে কাঁচকলা কোনোদিন শান্তি পাবেন না না ফ্যামিলিতে না সমাজ ক্ষেত্রে রাজ্য ক্ষেত্রে কোনোদিন কেউ বলতে পারবে না সে যেই গদিতে বসুক কখনোই শান্তি আসবে না এভাবে হয় না কারণ মানুষ অজ্ঞানে রয়েছে অজ্ঞানে না আবৃতম জ্ঞানম তেনম উজ্জন্তি ভাব সমস্ত ব্যক্তি অজ্ঞান অন্ধকারেতে ডুবে রয়েছে তাদের কোনো আক্কেল হচ্ছে না তারা বুঝতে পারছে না আমরা কোন পথে যাচ্ছি আমরা ভুল পথে যাচ্ছি এটা কে দেখাবে এটা কি কোনো পলিটিক্যাল লিডার দেখাবে এটা দেখাবে সাধুরা হ্যাঁ পলিটিক্যাল লিডার দেখাতে পারে আগেকার দিনে যেমন রাজা মহারাজা ছিল তারা দেখাতে পারেন তারা ভক্তিমান ছিলেন পরীক্ষিত মহারাজ আপনাকে দেখাতে পারে পৃথু মহারাজ দেখাতে পারে প্রহ্লাদ মহারাজ দেখাতে পারে তারা রাজা এন্টায়ার ইউনি পৃথিবী সারা পৃথিবীতে তারা রাজত্ব করেছেন আমরা তো একটা ঘর সামলাতে পারেন না একটা ঘর একটা ফ্ল্যাট এখানে একটা বাথরুম একটা পায়খানা একটা কিচেন রুম একটা ডাইনিং রুম এখানে দু চারজন প্রাণী থাকেন সেটা কি কন্ট্রোল করতে পারেন না এত বাহাদুরি আপনাদের আর প্রহ্লাদ মহারাজ পিথু মহারাজ জনক মহারাজ এরা পুরো এন্টায়ার পৃথিবীটাকে কন্ট্রোল করেছে হাউ ওয়াজ দ্যাট পসিবল কি করে সম্ভব হয়েছিল কে উত্তর দেবে আছে কেউ কে আছে কেউ নেই উত্তর দিতে পারবে না তাদের মধ্যে ভক্তি ছিল ভক্তি devotion dedication unto the lotus feet of supreme lord তাদের পাওয়ারটা কোথা থেকে এসেছিল আপনি এক্ষুনি ভক্ত হয়ে যান দেখুন আপনাকে লোকে সম্মান করে কিনা নিচু করে কিনা সেরাম ভক্ত হতে পারে খালি সাধুর বেশ নিলাম রাবণের মতো আর টাকা লুটলাম ওরম সাধু ওরকম জঞ্জালের মতো অনেক আছে ওইসব সাধু হয়ে কোনো লাভ নেই সাধু হতে চলে ভালো সাধু হও বাস্তব সাধু হয়ে দেখাও জগতের মঙ্গল সাধন করো তবে তোমাকে সাধু বলে স্বীকার করবে ভগবান সেখানে দেখা গেল যে একটা মানুষ সামান্য একটা সোসাইটিকে কন্ট্রোল করতে পারে না সামান্য একটা ঘরটাকে সামলাতে পারে না রাজ্যে বিভিন্ন বিশৃঙ্খলা কারণ সেই সব লিডারদের পলিটিক্যাল লিডারদের ভক্তি বলে কিছু নেই জঞ্জাল ভক্তি বলে কিচ্ছু নেই তারা ডেডিকেশন নেই তারা ভগবানের জন্য শরণাগত নয় তারা ভগবানকে কেটে বাদ দিয়ে রেখেছে তারা কোটি জন্ম চেষ্টা করলেও দেশে শান্তি আনতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না তারা নিজেকে নরকে নিয়ে যাবেন এবং সমস্ত জগৎবাসীকে নরকে নেবেন ধ্রুব সত্য কথা সামনে এসে কথা বলতে পারবেন না সাহস নেই কিন্তু প্রহ্লাদ মহারাজ পেরেছিলেন ধ্রুব মহারাজ পেরেছিলেন জনক মহারাজ পেয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ পেরেছিলেন কারণ কি কারণ ছিল তাদের ভগবানের প্রতি ভালোবাসা ছিল পরীক্ষিত মহারাজ সমগ্র পৃথিবীটাকে কন্ট্রোল করেছিলেন শাসন করেছিলেন হ্যাঁ রূপ গোস্বাই ওই জন্য আমাদের উপদেশামৃততে প্রথম শ্লোকেই বলেছিলাম বাচ বেগম হ্যাঁ মনসহ ক্রোধ বেগম উদরপস্ত বেগম ইত্যাদি কথা বলেছিলেন এই ছটা বেগ যিনি দমন করতে পেরেছেন তিনি পলিটিক্যাল লিডার হতে পারবেন সমাজের লোকগুলো এত ফুলিশ এত মূর্খ এত বোকা তাদের জন্য আমার লজ্জা হয় ঘৃণা হয় কিরকম একটু কমন সেন্স পর্যন্ত নেই কার পেছনে দৌড়াচ্ছ কার পেছনে সময় দিচ্ছ তোমরা জীবনটাকে বরবাদ করছো তোমরা কোনো কনসিয়াসনেসের ডিগ্রি পর্যন্ত সামান্য ডিগ্রিও নাই লজ্জার ব্যাপার খুব সময়গুলোকে বরবাদ করছে সব ইয়ং ছেলে তারা নকল করছে বিদেশে অমানুষের দল তারা জানে না ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ঐশ্বর্য ভারতবর্ষের যে মহিমা তোমার বাবা ঠাকুর দাদা তার বংশ দেখো তারা কি পেয়েছিল আর তুমি কি পাচ্ছ কিছু ইউরো সোসাইটিকে নকল করে তুমি পশু বানোয়ার চেষ্টা করছো পশু হওয়ার চেষ্টা করছো এর বেশি নয় কিছু টুকটাক ইংরেজি বলতে জানলে আর যত নোংরামো শিখলে পরে আমরা সভ্য হয়ে যায় যে যত কাপড় খুলে চলতে পারবে সে তত ভদ্র বর্তমান দিনে আপনাদের এই সভ্যতা যত অর্ধনগ্ন অবস্থায় চলতে পারবে তিনি তত ভদ্র উচ্চ অবস্থায় উঠেছেন লজ্জার ব্যাপার কিছু আমি বুঝতে পারি না তারা কি কাদের কি গাইড করছে তাদের স্কুলে প্রফেসর মাস্টার তারা আগের মতো আর নাই সমস্ত চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য সমাজকে ফিরিয়ে আনবার জন্য এই ভাগবতজি মহাপুরাণের কথা দরকার আছে আমি এই কথাগুলো এই জন্য উত্থাপন করলাম যারা আপনারা যারা কজন রয়েছেন আর এই বাণী পৃথিবীর বিভিন্ন প্রাণে চলে যাচ্ছে তারা অন্তত আমার সঙ্গে কোনোদিন হয়তো দেখা হবে না কিন্তু তারা উপকৃত হবেন এই জন্য এই সত্য কথাগুলো আলোচনা করার দরকার যে বস্তুর সঙ্গে আপনাদের কোনো সংযোগ ছিল না সেই বস্তুর সঙ্গে সংযোগ স্থাপন করে আপনারা আস্তে আস্তে অধপতিত হচ্ছেন আজকে বেশি কথা বলবার সময় নাই অল্প কথার ওপর আমি এই বলতে চাই বিচার করে দেখুন একটা সামান্য বাচ্চা মেয়ে তাকে তার বাবা একটা ভুটানি কুকুর দিয়েছে ভুটানি সেই কুকুরটার সঙ্গে সে ওঠে বসে খেলে বিছনায় শোয়ে যা খেতে দেয় উঠতে বসতে এগুলো আমাদের সভ্যতা যাই হোক সে করছে এই বাচ্চাটার কোনো দোষ নেই আর বাবাটারও দোষ নেই বাবাটাও মূর্খ সেই বাচ্চাটা সেই বাচ্চা কুকুরটার সঙ্গে খেলা করতে করতে তার জীবনটাকে এমনই মিলিয়ে ফেলেছে সে ভাবতেই পারে না কুকুরটাকে ছেড়া বাঁচতে পারে সে স্কুলে গেছে সেখানেও কুকুরটা চিন্তা করে হঠাৎ তার মেড সার্ভেন্ট তাকে আনতে গেছে দুপুর স্কুলের শেষে সেখানে বলছে তোমার টমি আর নেই বলে নেই মানে মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা তার নেই ছোট্ট বাচ্চা চার পাঁচ বছরে বাড়িতে এসে দেখে একটা কাপড়ের ওপর একটা কাগজ একটা এর ওপর পড়ে রয়েছে তাকে ডাকছে সারা দিচ্ছে না কোনো রকমভাবে মুখে গ্যাস মরে পড়ে রয়েছে ওই কথাটা সে বিশ্বাসই করতে পারছে না তার সঙ্গে ওই কুকুরটার যে বিচ্ছেদ হতে পারে সেটা ধারণাই নেই সে খালি ডাকছে সাড়া দিচ্ছে না যখন কোনো মতে উঠলো না তাকে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো জঞ্জালে তখন সে পাগলের মতো হয়ে গেল ওই বাচ্চা মেয়েটা তার জন্য দায়ী কে ছিল দায়ী ছিল ওই মা বাবা কেন তারা এই বাচ্চাটাকে মিসগাইড করেছে তাকে ভগবানের নাম শোনায়নি এখন প্রত্যেকটা ফ্যামিলিতে অ্যাডভান্স ফ্যামিলি ফ্যামিলির নিয়ম হলো কি বলে এই ফ্যামিলির নিয়ম হলো যত ভগবানের কথা না তুলবে তত তোমরা ভদ্র অমানুষের দল আবার খাওয়া দাওয়ার ক্ষেত্রে বুফে সিস্টেম বুফে মানে ওই থাকবে টেবিলের মধ্যে কুকুর বেড়ালের মতো নিয়ে নিয়ে খাও এঁটো কাটা বিচার নেই আমরা ওটার নাম দিয়েছি বুফে সিস্টেম নাম বাফেলো সিস্টেম বইসরা খায় আমরা এটার নাম দিয়েছি বাফেলো সে চিৎকার করে বলবেন মহারাজ এর নাম দিয়েছে তোমরা যে বুফে সিস্টেম দিয়েছ আমরা এটার নাম দিয়েছি বাফেলো সিস্টেম ভইসরা যেমন খায় এখানে মুখ দিল ওর বাটিতে এরকমভাবে আপনাদের এই সভ্যতা এটা নিয়ে আবার লেজনারে সবাই ভগবানের নাম শোনাবে না গীতা শোনাবে না আরে ভাই অন্তত মুসলমানের ছেলেগুলো তো অন্তত যে নামাজ পড়ছে অন্তত তোমার কি যোগ্যতাটা আছে বাবা তুমি তাতে সমালোচনা করবে অন্তত তো যাচ্ছে সে বুঝুক না বুঝুক যা বুঝুক সে তো অন্তত যাচ্ছে দরগাতে